আসসালামু আলাইকুম এখন আপনারা শুরু করবেন আপনাদের প্রিয় শিল্পী শিল্পী এমডি সাইফুদ্দিন হোসেনের কণ্ঠে প্রকাশিত জনাব জনাব রফিকুল তরফদারের বাড়িতে অনুষ্ঠিত তার ছেলে নিজামুদ্দিন বাপ্পা ভাই ভাই অক্লান্ত পরিশ্রমে বাইশ ও তেইশে মাঘ দুই দিন ব্যাপী যে গজল ও অজমাই ভিলে অনুষ্ঠিত হয় সেই সম্পর্কিত একটি গজল আপনারা শ্রবণ করুন গজলটি পরিবেশন করছেন এমডি সাই সাইফুদ্দিন হোসেন